अमर प्रिय नबी कमली वाला তোমার নুরে ত্রিভুবন জলা আমার প্রিয় নবী বলা তোমার নুরে ত্রিভুবন জলা খোদার হাবিব ইয়ার সুলল্লা বদশারে বদশা কমলি বলা হাবিব ইয়ার সুলল্লা বদশারি বদশা কমলি বলা আমার প্রিয় নবী বলা তোমার নোরে ত্রিভুবন জলা আমার প্রিয় নবী বলা তোমার নোরে ত্রিভুবন জলা উঠল মত মরু সাহারায় কোলে আমি নারী দেখো কোলে আমি নারী উঠল মত মরু সাহারায় দেখো কোলে আমি নাই নিখিলি ভুবন তোমারি নামে নিখিলি ভুবন তোমারি নামে দরুদ পড়ে সন্নে আলা আমার প্রিয় নবী বলা তোমার নোরে ত্রিভুবন জ্বালা আমার প্রিয় নবী বলা তোমার নোরে ত্রিভুবন জ্বালা খুদর হাবিবিয়ার ইয়া বদশারি বাদশা কমলিওয়ালা খোদার হাবিবিয়া রসুল্লাহ বাদশারি বাদশা কমলিওয়ালা আমার প্রিয় নবী কমলিওয়ালা তোমার নূরে ত্রিভুবন জলা আনলে তুমি খোদারি বানি মুকুতিরি পথ পেল পাপি তাপি মুকুতিরি পথ পেল পাপি তাপি আনলে তুমি খোদারি বানি মুকুতিরি পথ পেল পাপি তাপি কত পাপি তাপি খুশি হয়ে ফেরেস্তা সব খুশি হয়ে ফেরেস্তা সব একসাথে গে ওটে সাল্লি আলা আমার প্রিয় নবী কামলিওয়ালা তোমার নোরে ত্রিভুবানু জালা আমার প্রিয় নবী কামলিওয়ালা তোমার নোরে ত্রিভুবানু জালা সৃষ্টি হলে তো সবার আগে ধরাই এলে তুমি সবার শেষে গো সবার শেষে সৃষ্টি হলে তুমি সবার আগে ধরাই এলে তুমি সবার শেষে গো সবার শেষে সাইফুদ্দিনের একটি আশা সাইফুদ্দিনের একটি আশা যাব তোমার ওই মদিনা আমার প্রিয় নবী কমলিওয়ালা তোমার নোরে ত্রিভুবন জ্বালা আমার প্রিয় নবী কমলিওয়ালা তোমার নোরে ত্রিভুবন জ্বালা খোদার হাবিবার ইয়া বদশারি বদশা কমলিওয়ালা খোদার হাবিব ইয়ার সুলাল্লা বাদশারি কমলিওয়ালা আমার প্রিয় নবী কমলিওয়ালা তোমার নূরে ত্রিভুবন জলা